তাহলে আমাদের পাঠ আজকের পাঠ হচ্ছে পাণিনীয়ম সূত্রম কথম পঠনীয়ম ইতি পাঠ এখানে ব্যাপার এই যে যে কোনো সূত্র অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী গ্রন্থে চার হাজার সূত্র আছে চার হাজার তো প্রত্যেক প্রত্যেক সূত্র পড়ার জন্য এক পদ্ধতি রয়েছে পদ্ধতি হ্যাঁ, তো আমি হ্যাঁ আমি বলছি যে পদ্ধতি রয়েছে আর দেবশ্রী পাই তোমার মিউট আমি করেছি যাতে স্পষ্টভাবে আমি বলতে পারবো তাহলে তারপরে আনমিউট করব শুরু করার জন্য এক এক উদাহরণ আমি দিচ্ছি লেখা আছে ज्ञानसन्धिं बहवः जना जानन्ति यथा यदि योगः अपि इ स्थाने य यद्यपि अत्र इकारस्य स्थाने यकारादेशो भवति इकारस्य स्थाने यकारः इति व्याकरणलोके एकं कार्यम् इति उच्यते व्याकरणे कार्याणि एतादृशानि भवन्ति आदेशः আগমহ লোপহ হ্যাঁ? তাহলে আমরা কি দেখছি এখানে যে সন্ধি প্রসঙ্গে এক উদাহরণ এসে গেছে ইয়ান সন্ধি যদি যুক্ত অপি তো এটা এক এক রকমের কাজ কাজটি কাজটি বলে ব্যাকরণ ক্ষেত্রে কাজটি বলে বর্ণ পরিবর্তন বিকৃতি तो এটা এর চার তিনটে প্রমুখ রূপ হয় আদেশ আগম লোপ এখানে লেখা আছে আদেশः পূর্বं স্থিতस्य वर्णस्य स्थाने अन्यवर्णस्य उदयः यदि योग अपि इ इ स्थाने या यद्यपि आगमः वर्णात् पूर्वं वा अन्यवर्णस्य उदयः उदाहरणार्थं पठन् योगः आगच्छति नूम् न आगमः नाम नूम् आगमः पठन्नागच्छति अत्र अत्र नकारः मध्ये आगतः इति कृत्वा आगमः इति वदामः तापरे लोपः वर्णस्य अदर्शनं बालकः इच्छति বিসর্গলোপহ বালক ইচ্ছতি এখানে এখানে তাহলে আমরা দেখছি যে তিন রকমের কাজটি হয় কাজটি তিন রকমের আদেশ আগম আর লোপ আদেশ মানে এক বর্ণের জায়গায় নূতন বর্ণ আগম মানে আগে অথবা পরে এক নূতন বর্ণ আয় এসে যায় কিন্তু অন্য বর্ণের জায়গায় নয় এমনই এসে যায় আলোপ মানে লোপ তাহলে তিনটে তিনটে সাধারণ কাজ হয় হ্যাঁ আর গরিবন যে কোনো জিজ্ঞেস আমি আমি তোমার মিউটও করবো ওকে আর এখন ভালোভাবে শুনতে পারবে তো তাহলে আমরা কি দেখছি যে তিন তিন রকমের কাজটি হয় তিন রকমের হয় আর নূতন শব্দ আমি পেয়েছি কার্যম কাজ বর্ণ পরিবর্তন হ্যাঁ তো এখানে ইয়ান সন্ধিতে यन ए एरकम वर्ण परिवर्तन है यदि योग युक्त यदि युक्त अपि ई जा ई स्थाने य ताहले यद्यपि है हम्म, उदाहरणार्थम तापरे एगी जवजन्ने लेखा छे कस्यचित अपि कार्यस्य निर्देशार्थम विधानार्थम सूत्रम भवति यणसन्धिः एकं कार्यम् अतः तस्य विधानार्थं सूत्रमस्ति सूत्रस्य व्याख्यां प्रायः अधुना अवगन्तुं न शक्नुमः किन्तु कथं दृश्यते इति एकवारं पश्येम यणसन्धेः विदिस् विधिसूत्रम् इदम् तहले কি লেখা আছে এখানে कस्यचित् अपि कार्यस्य निर् निर्देशार्थं विधानार्थं सूत्रं भवति सूत्र सूत्र द्वारा विधि হয় কাজ হয় তো ইয়ন সন্ধি এক কাজ এক রকমের কাজ তো যখন আমরা যে কোনো সূত্র পড়তে পড়তে চাই তাহলে সেই সময় আমাকে দেখতে হবে যে আচ্ছা এই এই সূত্রটির অর্থ অর্থ অর্থটা কি অর্থটা জানতে হবে তো আমি কি করেছি এক বিশিষ্ট পদ্ধতি নিয়ে আমি ব্যাখ্যান ব্যাখ্যানম ব্যাখ্যান দিচ্ছি পুরো পাঠে তো এখানে এক এক উদাহরণ শুধু উদাহরণ আমি দিচ্ছি যে এক সূত্র আছে ইকোয়ান আছে ইয়ান সন্ধি ইয়ে, যার দ্বারা यद्यपि তৈরি হয় यदि यदि युक्तो अपि करे यद्यपि तो कामन करे होय এটা এর জন্য এক প্রসিদ্ধ সূত্র আছে এজ ইকোয়া আছে তো এখানে শুধু দেখানোর জন্য আমরা দেখব যে কি লেখা আছে ইকোয়া আছে একাহ স্থানে यण आदेशः भवति अचि परे संहितायाम विषये এখানে প্রথম মানে প্রত্যেক বাক্য আমরা দেখব আজ প্রত্যেক বাক্যটি আমি দেখব প্রথম বাক্য হচ্ছে ইকহ স্থানে ইয়ণাদেশ ভবতি পরে বিষয়ে তারপরে একহ মানে প্রথম বাক্যটা হচ্ছে সূত্র অর্থ সূত্রটির অর্থ তারপরে একাহ ইয়ান স্যাত असवर्णे अचि परे इति सूत्रस्य फल फलितः अर्थः इति ज्ञेयम् माझे माझे द्वितीयवाक्यो सिद्धिके जाय माने सूत्रार्थ एकः यन् स्यात् असवर्णे अचि परे इति सूत्रस्य फलतः अर्थः इति ज्ञेयं माने किचु आर् बोलते हवे एकः स्थाने यण् आदेशः भवति अचि परे संहितायां विषये तावत् আতুই যদি বলবো তাহলে দোষ হতে পারে কারণ আসলে সুবর্ণ দীর্ঘ সন্ধি সুবর্ণ দীর্ঘ সন্ধিও এরকম হতে পারে মানে ইতি ইচ্ছতি ইতি যুক্ত ইচ্ছতি তো ইতি শেষের বর্ণ হচ্ছে ই আর ইচ্ছতি আরম্ভে ই আছে তো ইকোয়াচি দ্বারা इकः स्थाने यणादेशः भवेत् माने इति इति इकारे य य আদেশ হতো এখানে ইকোয়েন আছি কিন্তু বাধক সূত্রম আছে সবর্ণ দীর্ঘ সন্ধি মানে এখানে সবর্ণ দীর্ঘ সন্ধি হবে নামে ইতিচ্ছতি আর না তু ইত্যচ্ছতি ইতিচ্ছতি নামে ইকার হবে না যদিও এখানে প্রসঙ্গ আছে প্রসঙ্গ এসে গেছে এখানে চিন্তা করবে না শুধু আমি বলছি যে মাঝে মাঝে দ্বিতীয় বাক্য স্পষ্টি করার জন্য কিছু দেখতে হয় তো সেই জন্য দুটো বাক্য আর তারপরে তৃতীয় বাক্য দেখো একাহা ষষ্ঠ্যন্তম একাহা ষষ্ঠ্যন্তম ইয়ান প্রথমান্তম অচি সপ্তম সপ্তময়ন্তম ত্রিপদমেনম সূত্রম তাহলে এখানে আমরা কি দেখছি যে त्रिपदमिदं सूत्रं মানে एकाः প্রথম পদ यण् দ্বিতীয় পদ और अचि সূত্র সূত্র মাঝখানে সূত্র মধ্যে কি কি আছে সেটা আমি বলছি একাহ ইয়ান আছি তিনটে পদ আছে ত্রিপদমেন সূত্রম মানে তিনটে পদ আছে আর প্রত্যেক পদের কিন্তু প্রত্যেক পদের কিন্তু বিভক্তি দেখতে হয় এই আজকের পাঠের আজকের পাঠ যেটা বিষয় প্রত্যেক সূত্রে প্রত্যেক পদের যে বিভক্তি রয়েছে এই বিভক্তির কিন্তু অর্থটা কি বিভক্তি অর্থ লোকে মানে দুনিয়া দুনিয়াতে পৃথিবীতে বিভক্তি প্রয়োগ সময় প্রয়োগের সময় সাধারণ অর্থ আছে যেমন সপ্তমী বিভক্তি মানে অধিকরণ দ্বিতীয় বিভক্তি মানে কর্ম এটা সাধারণ অর্থ কিন্তু পানিনীয় প্রসঙ্গে সূত্র প্রসঙ্গে একেবারে আলাদা অর্থ রয়েছে সেজন্য নূতন নূতন অর্থ আমরা বলবো আজ একহ ষষ্ঠিয়ন্তম ইয়ন প্রথমান্তম इच् सप्तमी अन्तं अचि अचि सप्तमी अन्तं किन्तु सप्तमी भक्ति होलयो एकानि अधि अधिकरणं किन्तु नय् अयन् प्रथमान्तं प्रथमान्तम् एकानि कर्ता स्वतंत्रता कर्ता जिता यथा किन्तु न एकानि एकः संबंधी षष्ट्यन्तं सम्बन्धीयो षष्ठी इति किन्तु नय् बालकस्य पुस्तकं बालकस्य पुस्तकं षष्ठीविभक्ति बालकस्य কিন্তু সে সেরকমের এখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি নয় সেটা আমরা দেখব আজ संहितायाम् इत्यस्य अधिकार संहितायाम् इत्यस्य अधिकारः माने सू, सूत्र सूत्रগুলোতে মানে সূত্র পানিনিয়া কি পানিনি কি করেছে যে সংক্ষেপে সমস্ত কিছু দিয়েছেন সংক্ষেপে লাঘবার্থম যেন લાગુ যেন যেন যেন লঘু হয় লঘু হয় মানেটা কি যে আমি যদি বলবো আচ্ছা শ্যাম আর রাম রাম আর শ্যাম রাম রাম বলছে আমি বাজারে যাচ্ছি আর শ্যাম বলছে আমিও যদি কেউ শুনবে আমিও শুধু আমিও তো কেউ শুধু আমি মানে প্রথম বাক্যটা মানে আমি বাজারে যাচ্ছি না শুনে শুধু এরপর এসে এরপরে এসে শুনে যে আমিও তো আমিও শুনে কেউ বুঝতে পারবে কি না কি যে কি রকম অর্থ বুঝতে পারে না তো আমিও হ্যাঁ তো কিন্তু যদি দুটো বাক্য আমি শুনি আমি রাম বলছি যে আমি বাজারে যাচ্ছি আর দ্বিতীয় বলছে যে আমিও শ্যাম বলছে আমিও তাহলে সমস্ত অর্থ মানে অর্থ পূর্তি হয় অর্থ পূর্তি হয় আমরা বুঝতে পারি যে আমিও মানে কি প্রথম বাক্যটা শুনে দ্বিতীয় বাক্য শুনে আমরা জানি যে আমিও মানে আমিও বাজারে আছি ঠিক আছে তাহলে এরকম ব্যাপার এরকম ব্যাপার এখানে যে যে কোনো সূত্র একই এর আগে কি কি ছিল গ্রন্থে আগে মানে এর ষষ্ঠ ষষ্ঠাধ্যায় ষষ্ঠমাধ্যায় প্রথম পাদের এটা ষট সপ্তম সূত্রম ষট সপ্ততি তমম সূত্রম ঠিক আছে তো तो এর আগে কি কি ছিল এক সংহিতায়াম ষষ্ঠ ষষ্ঠাধ্যায়स्य প্রথমপাদस्य एकसप्ततितमं सूत्रमस्ति এটা एक षट्सप्ततितमं सूत्रमस्ति एको यानचि संहितायाम् एकसप्त सप्ततितमं सूत्रं সংখ্যা দেখো সংখ্যাটা লেখা আছে হ্যাঁ তো এটা संहितायां माने अधिकार सूत्र माने অনেক সূত্রগুলোতে অর্থপূর্তি করার জন্য এসে যায় সহিতায়াম সহিতায়াম মানে কাছে যেখানে দুটো বর্ণ কাছাকাছি আছে কাছাকাছি রইলেই এই সূত্রটি কাজ করবে না হলে করবে না মানে যদি আপি এক মাঝখানে সময় রয়েছে আমি আমি আস্তে আস্তে বললাম কিন্তু যদি আমি তাড়াতাড়ি বললাম यद्यपि যদ্যপি তাহলে কিন্তু সন্ধি হবে তো ফাঁকা আছে জায়গাটা মাঝখানে যেটা সেজন্য একই কাজ করে না সংহিতায়া মানে মাঝখানে যেখানে কোনো জায়গা নেই যদ্যপি আমি বললাম ঠিক আছে তাহলে মড মানে আহত্য Sanskriti আহত্য মানে মড অনুবৃত্তি সহিত সূত্রম হচ্ছে পূর্ণ বাক্যটা একহ යণ અচি संहितायाम একহ යণ અচি संहितायाम অনুবৃত্তি সহিত সূত্রম অনুবৃত্তি মানে জেতা আমরা আনি আনিエছি নিয়েছি আগে থেকে সূত্র 8 স্ফূর্তি করার জন্য তো এখানে একহ ইয়ান আছি এটা সূত্র মধ্যে আছে আর সহিতায়াম বাহি বাহিহ থেকে মানে পূর্ব পূর্ব সূত্র ছিল পূর্ব ছিল সেটা আমরা এনেছিলাম সূত্র পূর্তি করার জন্য সেজন্য সহিতায়াম মানে অধিকার অনুভূতি অধিকার যে যে এক এক সূত্র আগে ছিল আর পরে অন্য সূত্র और आगे कार থেকে এক শব্দ নিয়ে পরের সূত্র মধ্যে আমরা দেখেছিলাম সূত্র অর্থ পূর্তি করার জন্য সেটা অনুবৃত্তি আমরা বলি যেটা লেখা আছে এখানে অনুবৃত্তি এক সূত্র পরের সূত্র মধ্যে এক সূত্র দুটো তিনটে এরকম সূত্র এত হতে পারে অনুবৃত্তি কিন্তু যদি অনেক সূত্রতে আহ অনেক সূত্রগুলোতে অনুভূতি হয় তাহলে অধিকার আমরা বলি আমরা বলি সহিতায়াম এক সেরকম সূত্র যে অনেকগুলো সূত্রতে অনুভূতি হয় অনুবর্ততে তো সেই জন্যে অধিকার আমরা বলি তো এটা সূত্র ব্যাখ্যা আকৃতি আমরা আমি বলেছি এখন শুধু দেখানোর জন্যে ঠিক আছে এখন আমরা এগিয়ে যাব মিউট করছি একবার তোমরা তো যে কোনো যে কোনো প্রশ্ন আছে গরিব অথবা দেবশিস ভাই অথবা আমরা এগিয়ে যাব হ্যাঁ। স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ, যেটা যেটা ছিল এর আগে যে সম্পূর্ণ বাক্য তৈরি করার জন্য যেটা বললেন হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ বলুন বলুন হ্যাঁ যেটা সম্পূর্ণ হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি সম্পূর্ণ বাক্য যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সম্পূর্ণ বাক্য তৈরি করার যেটা বললেন সেটা কি ওই আকাঙ্ক্ষা এর মধ্যেই পড়ে না হ্যাঁ আকাঙ্ক্ষা তুমি কি বলতে চাও না আকাঙ্ক্ষার মধ্যে একটা শব্দ যেমন রামহা এই শব্দটা শোনা মাত্রই হ্যাঁ পরে আরো এটা পুরো বাক্যটা ক্লিয়ার হচ্ছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিকই আছে হ্যাঁ। ঠিকই বলছো ঠিকই বলছো ঠিক আছে না হ্যাঁ ঠিকই আছে সেরকমের সেরকমের তো পানিনি সেরকম করে মানে লাগু লঘু লঘু করার জন্য এরকম সমস্ত কিছু দেননি যে কোনো সূত্র লাঘবার্থম আর আমাদের আমাদের দায়িত্ব কি অথবা মানে যে ব্যাখ্যা করে ওর দায়িত্ব রয়েছে যে পূর্ব সূত্র থেকে অর্থ পূর্তি করার জন্য সমস্ত কিছু এনে রাখতে হবে সূত্র সূত্রের মধ্যে তো এটা এক উদাহরণ শুধু আমি দিয়েছি ঠিক আছে আমরা এগিয়ে যাব তাহলে উপরিতানে সূত্রে এক ইয়ার আচ একটি একটু আমি করছি ঠিক আছে পরে লেখা আছে উপরি उपरितने सूत्रे एक यण् अच् इति त्रयः प्रत्याहाराः सन्ति प्रत्याहारः नाम वर्णानां समूहः एषु त्रिषु प्रत्याहारेषु के के वर्णाः अन्तर्भूताः इति ज्ञातुम् अत्र पश्यतु हा अत्र प्रत्याहारविषये কিছু দেখতে হবে গরিবন প্রায় জানি না প্রত্যাহার প্রত্যাহার একেবারে জানতে হবে আচ্ছা আমি জিজ্ঞেস করছি এক মিনিট দেবাশিস দেবাশিস ভাই প্রত্যাহার জানো হ্যাঁ। হ্যাঁ, প্রত্যাহার বলতে ওই এগুলো যেমন ইকহা হ্যাঁ ওই যে মাহিত্য সূত্র সূত্রে যেগুলো বর্ণগুলো এক একটা মানে বর্ণের সমূহ হ্যাঁ সেগুলোর প্রথম পরবর্ণ থেকে হ্যাঁ তৃতীয় অন্তিম আর হলন্ত বর্ণ পর্যন্ত যেগুলো ধরা হয় সেগুলো এক একটা করে প্রত্যাহারের মধ্যে পড়ছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক ঠিকই বলেছো গরিবন বুঝছো গরিবন তো এই যে প্রত্যাহার শব্দ শুনেছো কখনো হ্যাঁ মানে আমি আমি জিজ্ঞেস করছি যে মাহেশ্বরানি সূত্রানি শুনেছ ই আ ই ওন রিল রিক এ ওং জানো হ্যাঁ কি বলছো হ্যাঁ না না মানে আ ই ওন রুল রেক এ ওং আই ঔচ হরিবরাত লান ইয়মঙ্গনম ঝ ভাই ঘডা দাস শুনেছো ওকে তাহলে মানে যেমন অন প্রত্যাহার অন আ ই উ না কে কে কে কে বর্ণ অন্তর্ভুক্ত হয় বুঝেছো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে সেরকম প্রত্যাহার হয় আচ্ছা ঠিক আছে তাহলে এগিয়ে যেতে পারি খুবই ভালো তাহলে মানে এটা সমস্ত কিছু দেখে করছি ওকে ভালো তাহলে এগিয়ে যেতে পারি প্রত্যাহার তো প্রত্যাহার প্রত্যাহার মানে কি আমরা জানি তাহলে একহ ইয়ান আছি এর তিনটে প্রত্যাহার রয়েছে এক ইয়ান আছ এক মানে আ ই আ ই কে এসে গেছে নামটা বলো হ্যালো হ্যাঁ নমস্কার নামটা বলো হ্যাঁ, দীপায়নি বলছি দীপায়নি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুবই ভালো ওকে পাটটা খোলা আছে তোমার তোমার কাছে হ্যাঁ, হ্যাঁ। খোলা আছে হ্যাঁ, হ্যাঁ মানে পানি নিয়ম খতম নিয়ম হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা আমি আমি বলেছি এখন পর্যন্ত যে যেখানে বর্ণ সান্নিধ্য রয়েছে ওখানে সন্ধি সম্ভব হয় তো যেমন যদি আপি যদি আপি যদ্যপি যদি আপি যদ্যপি এখানে কার স্থানে ইয়া তো এটা প্রকাট করার জন্যে এক সূত্র রয়েছে একো ইয়ানাচি আচ্ছা আমি আমি তোমার মিউটও করছি শুনো সংক্ষেপে আমি বলছি হ্যাঁ যেটা আমি করেছি এখন পর্যন্ত যে যে কোনো বর্ণ সংস্কৃত ভাষায় যে কোনো বর্ণ পরিবর্তন রয়েছে এর নাম হচ্ছে কিন্তু কাজ সংস্কৃতি কার্যম কাজ মানে বর্ণ পরিবর্তন ঠিক আছে এটা তিন রকমের হয় আদেশ আগম আলোপ আদেশ আগম লোপ স্থানে এক বর্ণের স্থানে অন্য বর্ণ এসে যে এসে যে গেলে তো আদেশ আমরা বলি আর এমনি এসে গেছে তাহলে আগম আর চলে গেলেও তো লোভ ঠিক আছে তিন রকমের বর্ণ পরিবর্তন সাধারণ রূপে হ্যাঁ আর এখানে ইকোয়ান আছি ইয়দ্যপি ইয়দি আপি এখানে ইয়দি শব্দটির ইকার স্থানে ইয় এসে গেল সেজন্য ইদ্যপি তৈরি হয়ে গেল আর সূত্র সূত্র দ্বারা এরকম পরিবর্তন সিদ্ধ হয়ে গেল সূত্র সূত্রটি হচ্ছে ইকোয়েনাচি উদাহরণস্বরূপ উদাহরণ দেওয়ার জন্য আমি দিয়েছি এখানে মানে সূত্র সূত্র কথম সূত্র সূত্র কথম পড়তে হবে বুঝতে হবে সেটা আমরা বলছি এখন এখন তাহলে এনার্জি সূত্র ব্যাখ্যা সামনে আছে इको अचि एकः स्थाने यनादेशः भवति अचि परि संहितायां विषये इत्यादि प्रत्येकं प्रत्येक वाक्य अचि प्रथम वाक्य द्वितीय वाक्य एकः यन् स्यात् असवर्णे अचि परे इति सूत्रस्य फलतः अर्थः इति ज्ञेयम् एसमस्ति किञ्चित् प्रथम वाक्यता द्वितीय मिले एक सूत्रार्थ प्रकट होए तापरे एकः षष्ट्यन्तं ইয়ান প্রথমান্তম अचि सप्तम्यन्तं ত্রিপদমিনম সূত্রম মানে এখানে তিনটে পদ রয়েছে একহ ইয়ান আছি একহ জ্ঞান আছি তিনটে পদ দীপায়নি আমি তোমার জন্য আমি বলছি হ্যাঁ তাহলে তিনটে পদ রয়েছে আর প্রত্যেক পদের কিন্তু বিভক্তি হয় একহ ষষ্ঠী হলন্ত হলন্ত শব্দ করে এক প্রাতিপাদিক করে ষষ্ঠী ষষ্ঠ্যন্তম হবে ইকহ যেমন সরিত সরিতः ভবৎ ভবতः षष्ठ्यन्तं ইয়ান प्रथम प्रथमान्तं यथा सुहृद् सुहृद् इति प्रथम प्रथमान्तं सरित् प्रथमान्तं इति इति तावत् शेरकं यान् प्रथमान्तम् अचि इति भवत् शब्दः भवति सप्तमी भवत् प्रातिपदिक সপ্তমী অন্তম भवति যেরকম সেরকম এখানে আছি দেওয়া আছে আছি इति প্রাতিপদিক সপ্তমী হবে আছি ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখব আজ যে সাধারণ দুনিয়া সাধারণ দুনিয়াতে যে বিভক্তি অর্থ হয় সূত্র প্রসঙ্গে সেরকম অর্থ কিন্তু নেই এখানে কি কি অর্থ বোঝাচ্ছে প্রত্যেক বিভক্তিকে দেখব আজ হ্যাঁ ঠিক আছে আর ওকে তো এখানে এরপরে কি কি লেখা আছে আমরা পড়ছি আমি পড়ছি কিছু কিছু পরে দেখো দীপায়নী নিবন লেখা আছে একো ইয়ানাচি এটি সূত্র যথা তথা হে অষ্টাধ্যায়ী এটি গ্রন্থে বহুনি সূত্রানি সন্তি হ্যাঁ তানি সূত্রানি কার্য নির্দিশন্তি हैली कोडिफैड् लेङ्ग्वेज् इत्यस्य माध्यमेन कोडिफैड् किमर्थम् इति चेत् येन प्रत्येकं सूत्रं लघु स्यात् अपि च येन ग्रन्थे आहत्य सूत्राणां सङ्ख्या न्यूनातिन्यूनं स्यात् तर्हि संक्षेपार्थं कोड् निर्मितं निर्मितं पाणिनिना कोड् इत्यस्य माध्यमं किम् विभक्ति ही इयम् विभक्ति पद्धतिः का इति अग्रे पश्येम हम्म ठीक है ताले এখানে কি দেওয়া আছে যে যেমন আমরা বলি সংস্কৃত এ না যেমন আমরা বলি সংস্কৃত এ না কথমasti ভবান কুতরগচ্ছতি इत्यादि কথমস্তি ভবান কুত্র গচ্ছতি ইত্যাদি আমরা বলি তো ওখানে কিন্তু কি হয় যে প্রত্যেক শব্দের সাধারণ অর্থ আছে বিভক্তি দ্বারা আর কিন্তু এখানে সেরকম নেই বিভক্তি অর্থ আলাদা আর যেরকম কম্পিউটার কম্পিউটারে ভাষা রয়েছে কম্পিউটারের মধ্যে ভাষা রয়েছে ভাষা রয়েছে মানে কম্পিউটার যে কোনো অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইত্যাদি আছে তো মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদি এর পেছনে নিজের কম্পিউটার ভাষা আছে এটা কোড আমরা বলি কোড কোড তো অষ্টাধ্যায়েও সেরকম কোড রয়েছে আর এই খোরটা বুঝতে হবে তখন আমরা বুঝতে পারবো যে সূত্রটির অর্থটা কি এখন আনমিউট করছি ওকে তোমার তোমাদের মধ্যে যে কোনো জিজ্ঞেস আছে দীপায়নী আর আর কে আছে গরিবন আছে না দেবশিস ভাই কেউ চলে গেল আচ্ছা গরিবন বুঝছো যে কোনো জিজ্ঞেস highly codified language নাকি highly codified language মানে ইকোয়ানাচি highly codified ইকোয়ানাচি মানে সাধারণ সংস্কৃত ভাষা নয় আমরা বুঝতে পারি না যে ইকোয়ানাচি মানে কি अहम् आपणं गच्छामि भवतः स्वास्थ्यं किम् भवति বসাতি ইত্যাদি ইত্যাদিকম আমরা বুঝি কিন্তু ইকোয়ান আছে এটি বুঝতে পারি না ইকোয়েন্সি মানে কি মানে হাইলি কোয়ালিফাইড ল্যাঙ্গুয়েজ সেটা আমি বলেছিলাম যে কম্পিউটার মধ্যে কম্পিউটারের মধ্যে যেটা ভাষা রয়েছে যে ভাষাটা কম্পিউটার ভাষা রয়েছে জানো মানে কম্পিউটার তৈরি করার জন্য যারা কম্পিউটার সায়েন্স জানে ওরা মানে এক সি সি নামে লেটার সি সি নামের এক ভাষা রয়েছে কম্পিউটারের জন্য আমরা সাধারণ লোক বুঝতে পারি না কিন্তু কম্পিউটার বুঝতে পারে কম্পিউটার কেমন করে চলছে নিজের ভাষা আছে জানো ভাষা আছে যে কম্পিউটার যারা যারা কম্পিউটার নির্মাণ করে ওরা জানে ওরা ভাষাটা তৈরি করে তো সেই জন্যে এই সাধারণ সংস্কৃত ভাষা নয় কিন্তু অষ্টাধ্যায়ী পারিনি যারা দ্বারা যেটা বই তৈরি হলো অষ্টাধ্যায়ী এর আলাদা রকমের ভাষা এই সাধারণ ভাষা নয় ইকো ইয়ানাচি সাধারণ সংস্কৃত ভাষা কি বল হ্যাঁ, আমি বলছি ইকো সাধারণ সংস্কৃত ভাষা নাকি না আচ্ছা যোননি হাইলি কোরিফাইড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আচ্ছা। বুঝতেছো একি এ যেতে পারি আচ্ছা ওকে তারপরের লেখা আছে পানিনিহ সূত্রনাম পদ্ধতি পানিনিহ সূত্রনাম পদ্ধতি পানিনিহ প্রমুখ লক্ষম अस्ति पदव्युत्पत्तिः पदानि कथं निष्पन्नानि म्यूट् कोरि ओके के वयसि गच्छे के सचे देवशी भाय् ओके ओके देवशी भाय् तावले আমি আমি এগিয়ে যেতে পারি যে কোনো জিজ্ঞাসা আছে তোমার এগিয়ে যাচ্ছি ওকে হ্যাঁ তাহলে এখানে পাণিনেহে সূত্রাণাম পদ্ধতি এটা এটা হাইলি কোডিফাইড ল্যাঙ্গুয়েজ যেমন কম্পিউটারের ভাষা কম্পিউটার ভাষা যে সি অথবা যে কোনো কম্পিউটার অনেক কম্পিউটার ভাষা রয়েছে সেরকম পাইনি অষ্টাধ্যায়ী সেরকম খালি কোডিফাইড ল্যাঙ্গুয়েজ আমরা বলি ইকোনিয়ানসি সাধারণ ভাষা নয় তাহলে এগিয়ে লেখা আছে এগিয়ে যাওয়ার জন্য লেখা আছে হে সূত্রনাম পদ্ধতি এখানে লেখা আছে হে প্রমুখ পাণিনেহ প্রমুখলক্ষ্যম अस्ति पदव्युत्पत्तिः পদানি কথম নিষ্পন্নানি इति प्रदर्शनार्थं सूत्राणि सूत्राणि विर विरचितानि अतः आधिक्येन सूत्रेषु विशिष्टकार्याणि विहितानि भवन्ति अमुकका अमुकवर्णस्य स्थाने अन्यवर्णः अमुकवर्णः लुप्तः अमुकवर्णः आगतः इत्यादीनि कार्याणि भवन्ति येषां कार्याणां सङ्केतार्थं विभक्तयः प्रमुक् प्रयुक्ताः सन्ति तदर्थं लोकस्य अपेक्षया सूत्रेषु विभक्तीनाम् अर्थाः किञ्चित् विभि किञ्चित् भिन्नाः सन्ति पाणिनीयसूत्रेषु विभक्ति अर्थाः के इति अधः सूचिताः তাহলে এখানে কি কি লেখা আছে पाणिनेः प्रमुखलक्ष्यम् अस्ति पदव्युत्पत्तिः स्पष्ट स्यात् स्पष्ट হবে हम्म। पदव्युत्पत्तिः আমাদের লক্ষ্য पदानि कथं निष्पन्नानि इति प्रदर्शनार्थं सूत्राणि विरचितानि মানে केनो केनो সূত্র त्वरि তৈরি হলো বলে পদানি কথম নিষ্পন্নানি পদ যে কোনো পদ কেমন করে তৈরি হলো। 그다음에 দেখানোর জন্য। হ্যাঁ তারপরে তথা Adikena sutreshu visishta karyani viditani bhavanti. হুম অমুকবর্ণাসি স্থানি অন্যবর্ণহ অমুকবর্ণস্য দুক্তা অমুকবর্ণঃ দুক্তা অমুকবর্ণঃ আগতঃ ইত্যাদি নি কার্যাণি santi। আমোন আমরা দেখেছিলাম যে তিন রকমের কাজ হয়। কাজ কাজটা মানে মানে বর্ণ পরিবর্তন এক বর্ণের স্থানে অন্য বর্ণ অথবা এক বর্ণটি লুপ্ত হয়ে গেল একটি বর্ণ আর মুখবর্ণ আগধা মানে নূতন বর্ণ এসে গেল তিন তিন রকমের কাজ এষাं कार्याणां সংকেতার্থম বিভক্তয়ः প্রযুক্ত সন্তি তাহলে আমি আমি বলেছিলাম যে পৃথিবীতে সাধারণ দুনিয়াতে যে বিভক্তি অর্থ মানে পুস্তকम् उत्पीठिकायाम् अस्ति पुस्तकम् उत्पीठिकायाम् अस्ति इति वाक्कृते इति वाक्ये इति वाक्ये কি আছে যে উপিটিকা উপিটিকার উপরে উপর পুস্তক আছে બોયા છે હા તો અધિકરણ વિભક્તિ મને પુસ્તકમ ઉપિતિકાયામ ઉપિતિકાયામ सप्तमी अधिकरणार्थे किन्तु एकः यन् अचि एकः यन् अचि इति सूत्रे एक अच्छी अचि सप्तमी किन्तु अधिकरण अधिकरणार्थे नय जेरकम् उपीठिकायां पुरुषः गृहे अस्ति गृहम् इत्यस्य सप्तमी हम्म, गृहे अधिकरणार्थे हम्म, तत्र अधिकरणार्थे पुस्तकं पुरुषः गृहे अस्ति किन्तु एखाने एकः यान् अच्छि अच्छि सप्तमी अन्तं किन्तु अच्छि अधिकरणार्थे नास्ति তাহলে সূত্রে সূত্রগুলোতে কীরকম অর্থ বোঝাচ্ছে বিভক্তি এখানে লেখা আছে ষষ্ঠী বিভক্তি प्रथमाविभक्तिः माने आदेशः अथवा आगमः अथवा नामकरणं सप्तमीविभक्तिः माने पूर्वकार्यं पञ्चमीविभक्तिः माने परकार्यं तृतीया विभक्तिः माने संयोजनम् এরকম অর্থ আছে তাহলে এখন প্রত্যেক আমরা দেখব প্রত্যেক আমরা দেখব উদাহরণ দিয়ে তো এখানে এখানে লেখা আছে ষষ্ঠী বিভক্তি হি মানে স্থানে सूत्रे यस्य वर्णस्य प्रत्याहारस्य नाम यस्य वर्णस्य अथवा यस्य प्रत्याहारस्य षष्टिविभक्तिः भवति सः स्थानी स्थानी अमर अमरबोलि स्थानी इत्युक्तौ तस्य माने माने तस्य स्थाने अन्यः वर्णः आयाति कः वर्णः आयाति तस्य स्थाने तस्मिन् एव सूत्रे यः वर्णः प्रत्याह अथवा प्रत्याहारः प्रथमाविभक्त्यन्तः सः हम्म? तावले उदाहरणार्थं नाम निखिलका अस्ति षष्ठीविभक्तिस्थाने सूत्रे जे कोनो सूत्रे जार् वर्णो जे वर्णो जार् षष्ठीविभक्ति हय् हम्म, तार् स्थानी এরকম অর্থ বোঝাচ্ছি মানে তার স্থানে এসে যাবে তার স্থানে যার ষষ্ঠী বিভক্তি তার স্থানে কাজে কাজে তার স্থানে এসে যাবে যেমন ইকো ইয়নাচি একः स्थाने यणादेशः भवति एकः षष्ट्यन्तं यण प्रथमान्तम् एकः यणचि संहितायाम् इति अनुवृत्तिसहितसूत्रं তাহলে এখানে এখানে इकः यण् अचि इकः षष्ट्यन्तं षष्ठ षष्टिविभक्तौ इकः षष्टिविभक्तौ তাহলে ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি হচ্ছে এখানে ইকাহা ইকাহা মানে ইকাহা স্বয়ং স্থানী यदि अपि এখানে यदि यदि শেষে যে ইকার ইকারটি এটা কিন্তু এক প্রত্যাহার মধ্যে রয়েছে আ ই যদি ইকার প্রত্যাহার মধ্যে রয়েছে তো তো মানে এই প্রত্যাহার মধ্যে যে ইকারটি এর স্থানে এটা স্থানই হয়ে যায় স্থানী মানে ইকারের স্থানে ইয়ান আদেশ আচি পরে यदि আপি আপি এখানে আ রয়েছে যদি শেষে ই আপি শুরুতে আ তো এখানে ই আর অ দুটো বর্ণ আছে আর ই এক প্রত্যাহারে রয়েছে অ আচ প্রত্যাহারে রয়েছে এক ষষ্ঠী বিভক্তি মানে এই যে যদি ইকার এর স্থানে এরকম অর্থ বোঝাচ্ছে আর ইয়ান প্রথমার ভক্ত প্রথমার ব্যক্তি ইয়ান এটা এই যে ইয়কার প্রত্যাহারে ইয়ান প্রত্যাহারে রয়েছে ইয়ান মানে ইয়াওয়ারালা માહેશ્વરાની સૂત્રને યાચિતો આ ઈ ઉન રુલરિક এ ઓং আই ঔচ হাইওয়ারাত লান তো ইয়ান মানে ইয়া থেকে ইয়া থেকে আনা পর্যন্তম আনা তো অন্তর্ভুক্ত হবে না কিন্তু শেষে হল ইয়াওয়ারালা তো এখানে ই স্থানে ইয়া এসে যাবে ই স্থানে কেমন বোঝাচ্ছে কারণ এক ষষ্ঠী বিভক্তিতে ষষ্ঠী বিভক্তিতে আছে বলে স্থানে এরকম অর্থ বোঝাচ্ছে জ্ঞান হ্যাঁ, আছি আর তারপরে আমি আনমিউট করছি তোমাদের মধ্যে যে কোনো আচ্ছা তোমাদের মধ্যে অর্থ আসছে মানে বোধ হচ্ছে বুঝে বুঝেছ ঠিক জিজ্ঞেস দেবাশিস ভাই হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তুমি তুমি একটু একটু বলো দুজন বোন ভালোভাবে যেন বুঝতে পারে একটু একটু বলো আমি যেটা বলছি যে ওই যে অমুক বর্ণা যেটা বলছি পানি হে অমুক লক্ষ্যমস্তি পদবর্তী पदा कथम कथं निष्पन्नानि इति विरचिता अतः आधिक्यन अतः विशिष्ट सुनिलेषु विहिता अमुक वर्ण से स्थाने अन्यवर्णः हलो हा हा शुञ्चि अमुकवर्णस्य स्थाने अन्यवर्णः এখানে অমুক বর্ণ বলতে কি বোঝো अमुक माने जी कौन जी कौन যদি কোনো বর্ণ আচ্ছা সেই জায়গায় অন্য একটা বর্ণ বুঝতে পারে হ্যাঁ তারপর সেটার অমুক বর্ণ লুপ্ত তারপর সেটা লোপ পাবে অমুক বর্ণ আগত তারপর অন্য একটা বর্ণ আসবে এরকম গাজল হয় হ্যাঁ ঠিক ঠিক আছে এই জায়গায় আর ওই ইকো ইউনিটে আচ্ছা ঠিক হ্যাঁ মানে আমি আমি বিশেষ করে বিশেষ করে আমি নিশ্চিত করতে চাইছি নিশ্চয় করতে চাইছি যে আহ এটা ষষ্ঠী বিভক্তি আমি যেটা বলেছি সেটা স্পষ্ট সবার জন্য স্পষ্ট হয়ে গেছে ষষ্ঠী বিভক্তি অর্থটা হ্যাঁ, হ্যাঁ। ওকে আর গৌরীবন বুঝেছ গরিবন বুঝেছ এটা বুঝলাম হ্যাঁ, মানে মানে মানে এখানে একাহা একাহা পদের বিভক্তি বিভক্তিটা কি গরিবন বুঝেছ না আচ্ছা দীপায়নী বন একাহা এই শব্দটির বিভক্তিটা কি বুঝেছ হ্যাঁ, ইয়ানাচি শব্দটির বিভক্তিটা কি তুমি বুঝছো তুমি বুঝছো কিনা স্যার এই যে আপনি এই কথাটা বললেন এই জায়গাটা যে প্রাণীদের প্রমুখ লক্ষণ এই জায়গাটা আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেবেন আমি এই জায়গা ধরতে পারছি না না না উপরে ছেড়ে দাও এখানে আমরা এগিয়ে গিয়েছি আমি বলছি যে এই ষষ্ঠী ব্যক্তি মানে স্থানে সেটা প্রমুখ ব্যাপার এখানে প্রমুখ ব্যাপার প্রমুখ ব্যাপার এই যে ষষ্ঠী ব্যক্তি মানে স্থানে স্থানে মানে কি বুঝেছ হ্যাঁ ষষ্ঠী বিভক্তি মানে স্থানে সেটা বুঝেছো হ্যাঁ স্যার ওই আচ্ছা, তুমি নিজের শব্দ শব্দে বলো ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি স্থানে মানে কি মানে ইকো যে ইকো ইকো স্থানে আচ্ছা, তুমি বুঝছো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটু দেবাশিস ভাই বলো হ্যাঁ এই প্রত্যাহার যেটা আছে এই প্রত্যাহারের মধ্যে তার স্থানে আর ইয়ন যে সেই ইয়ন প্রত্যাহারের শব্দগুলো এখানে সেটা ইকহ এই যে স্থান এটা ষষ্ঠী যুক্তান্ত শব্দ ষষ্ঠী কেন হ্যাঁ কিন্তু ষষ্ঠী মানে কি আর মানে কেন কেন শাস্তি ব্যক্তি রেখেছে মানে এক এক এক প্রথম প্রথম প্রথমান্তম হতে পারতো সপ্তমী অন্তম একই একই হতে পারতো একই হতে পারতো एकः पञ्चमी अर्थः इति पाठो तत्र एका एका इति तृतीयाः इति पाठो किन्तु षष्टि षष्टि केन पाणिनि केन षष्टि রেখেছে প্রথমেই প্রথমেই আরেকবার মানে এর পূর্বেই আপনি বোঝালেন যে ষষ্ঠী বিভক্তিতে স্থানে ওর স্থানে কোনো কিছু বসবে হ্যাঁ হ্যাঁ ষষ্ঠী হ্যাঁ তো কোন জায়গায় যখন আদেশ হয় কোনো কিছুর হ্যাঁ তখন সেই স্থানটা যে স্থানটা আছে সেটা লোপ পেয়ে যখন অন্য কোনো কিছুর আদেশ হয় যে স্থানে সেই আদেশ হয় সেই অধিকরণটা আপাতত মানে ষষ্ঠী ভক্তন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ যেমন দীপা দীপায়নী দেখো যে ইয়দি যুক্ত আপি ইয়দ্যপি হ্যাঁ? দীপায়নী বোন বলো যদি যুক্ত আপি যদ্যপি এখানে কি হলো যে কোনো পরিবর্তন এসে গেল হ্যাঁ এখানে এসেছে তো এই যে যদি ই যেটা আছে সেটা ই কোনটা হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ এই প্রত্যাহারের মধ্যে পড়ছে ইটা হ্যাঁ প্রথম যে ছোট ই যেটা আছে সেটা এক প্রত্যাহারের মধ্যে পড়ছে সস্তান্ত পদ আর সেখানে তার সঙ্গে যখন অ এর সরব সন্ধি হচ্ছে তখন জন প্রত্যাহারের মধ্যে জকার এর আগম ঘটছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগম কিন্তু হ্যাঁ আগম আমরা বলবো না এটা আদেশ হবে কিন্তু হ্যাঁ সেই রকম আদেশ বলবো হ্যাঁ আদেশ আদেশ আদেশ হ্যাঁ ঠিকই বলছো হ্যাঁ গরিবন বুঝেছ গরিবন হ্যাঁ বুঝছ গরিবন বুঝছ গরিবন বলো বুঝেছ হ্যাঁ ওকে ঠিক আছে আমরা এগিয়ে যাব তাহলে ওকে তাহলে এখানে ষষ্ঠী বিভক্তি এসে গেছে ষষ্ঠী বিভক্তি আমরা বুঝেছি এখন প্রথমা প্রথমা বিভক্তি দ্বিতীয় বিন্দু প্রথমা বিভক্তি মানে আদেশ আগম নামকরণ সূত্রে यस्य वर्णस्य प्रथमा विभक्तिः सः आयाति षष्टिविभक्त्यन्तस्य वर्णस्य स्थाने तत्र प्रथमाविभक्त्यन्तस्य वर्णस्य नाम आदेशः सूत्रे तादृशः षष्टि षष्टिविभक्त्यन्तः वर्णो नास्ति चेत् तर्हि सः प्रथमाविभक्त्यन्तः वर्णः आयाति किन्तु उपरस्य किन्तु अपरस्य वर्णस्य स्थाने इति न अतः तस्य नाम आगमः अन्यत्र प्रथमविभक्तिः नामकरणस्य सूचिका তাহলে তিনটে অর্থ হয় প্রথমাবিভক্তি যে কোনো সূত্রে প্রথমাবিভক্তি হবে যার কারো পদ পদের প্রথমাবিভক্তি হলে তো এরকম অর্থ বোঝাচ্ছে যে আদেশ অথবা আগম অথবা নামকরণ সেই সূত্রে যেখানে প্রথমা বিভক্তি আছে অন্য পদের ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি যদি আছে তাহলে এটা আদেশ যা যার প্রথমা বিভক্তি এটা আদেশ মানে ও যার ষষ্ঠী এর স্থানে তাহলে ইকো ইয়ানাচি ইকো ইয়ানাচি এখানে একাহা ষষ্ঠী আর ইয়ান প্রথমা সেজন্য একাহ স্থানী আর ইয়ান আদেশ আদেশ না তু আগম কারণ কারণটা কি একাহ স্থানে স্থানে আছে স্থানে স্থানে ষষ্ঠী বিভক্তি তো সেজন্যে যার প্রথমা বিভক্তি ইয়ান এটা আদেশ হবে না তু আগম ঠিক আছে আদেশ হবে মানে যার ষষ্ঠী এর স্থানে আর এত কিন্তু যদি যেখানে ষষ্ঠী অন্তম পদম নেই যেখানে নেই সেখানে এমনি এসে যাবে কারো স্থানে কিন্তু নয় সেজন্যে সেজন্যে ওখানে আমরা বলবো আগম না না তো আদেশ তো মাঝে মাঝে মাঝে আদেশ হয় অন্য জায়গায় আগম হয় আর শেষে বিশিষ্ট বিশিষ্ট প্রয়োগে নামকরণও হয় আমরা দেখব উদাহরণ পরে গিয়ে আগে পরে পরে পরে আমরা দেখব যে পদমাক্তি মানে মানে নামকরণ হয় এখানে সেরকম উদাহরণ আমরা দিই ওকে তো এটা ষষ্ঠী এক ইয়ান আছি একহ ষষ্ঠী ইয়ান প্রথমা আর तापरे आगम अच्छा आदेश इको यणचि एक स्थानी यण आदेश तो एक स्थानी मानी एक षष्टि यण प्रथमा तो से जन्ने एक स्थानी और यण हे आदेश यदि अपि ई जगह यण ऐसे जावे हम्म, तो से जन्ने ई स्थानी ई प्रत्याह एक प्रत्याहारे अंतर्भुक्त सिजने षष्टि षष्टिमाने स्थाने इ স্থানে यन् यन् यकार यन् पटाहारे অন্তর্ভুক্ত তো সেজন্যে প্রথমা এখানে মানে আদেশ এখন আগম আগমের উদাহরণ তারপরে নামকরণ উদাহরণ আছে তো আগম মানে লুং লং রিং রিং শু अदुदात्तः लुङ् लङ् लृङ् लृङ्षु अडुदात्तः एखाने लिखा अस्ति लुङ् लङ् लृङ् च पदे चेत् धातुरूपी अङ्गस्य अट् आगमो भवति लुङ् लङ् लृङ्षु सप्तम्यन्तम् अट् प्रथमान्तम् उदात्तः प्रथमान्तम् अङ्गस्य अट् उदात्तः লুং লং রিংসু যেমন আপাঠতা আপাঠাত আপাঠাত এখানে লङ्लकारे बालकः गृहं न बालकः पुस्तक पुस्तकम् अपठत् बालकः पुस्तकम् अपठत् एरकं वाक्ये শুরুতে অপঠত লঙ্লকারের আ আছে তো এই অটি ते अति আগম শুধু এমনি এসে গেল কারো স্থানে কিন্তু নয় কারো স্থানে কিন্তু নয় এমনি এসে গেল সেজন্য এর নাম কারণ নাম হচ্ছে আগম না তো আদেশ আদেশ উপরে একই আনাচ্ছি আপনি এখানে স্থানে ছিল এর স্থানে এসে গেল সেজন্য আদেশ কিন্তু এখানে এমনি এসে গেল সেজন্য আগম আমি বলি अपठत् और হ্যাঁ? নামকরণ নাম নয় প্রথমা ব্যক্তি কোথায় কোথায় হয় আমি আমি বলছি হ্যাঁ আদেশ আগম আর নামকরণ তিনটেই অর্থ রয়েছে নামকরণ মানে সুপ্তিগন্তম পদম এর উদাহরণ মানে আগম আমি একটু একটু বেশি আমি বলবো আগম এখানে आटा आढा न अट उदातहा दुम लंग रिंशु येখানে আট এটি प्रथमा विभक्ति দেখছো সেটা সেটা বুঝতে হবে আ আট আট মানে ল আকার আট মানে শুধু আকার আকার ট એટલે পরে আমরা দেখব ট মানে কি পরে আমরা দেখব আ प्रथमा अट् शब्द टि प्रथमाविभक्ति प्रथमाविभक्ति प्रथमे प्रथमाविभक्त्यन्तं सृजन्ने अ एसे जाबे किन्तु कारो स्थान माने एखाने षष्टिविभक्त्यन्तं पदं नै सृजन्ने कारो स्थाने अस्ति न एम्नि अस्ति अ न अ पठ त एखाने अ এসে যাচ্ছে কারো স্থানে নেই বলে আগম নাম হবে না তো না তো আদেশ যেখানে ইয়া ইকারের স্থানে আসছে ওখানে আদেশ হবে এখানে আগম আর নামকরণ হচ্ছে সুপ্তিঙ্গন্তম পদম সুবান্তম চা তিঙ্গন্তম চা पदसंज्ञकौ भवतः इत्युक्ते सुबन्तानां तिङन्तानां च पदसंज्ञा भवति सुप्तिङन्तं प्रथमान्तं पदं प्रथमान्तम् মানে এখানে नामकरणं হচ্ছে नामकरणं যে उदाहरणार्थम् এখানে লেখা रामः रामयोगसु रामः रामः इत्यस्य अन्ते सु इति सुप्रत्ययः अस्ति सुप् अन्ते यस्य सः सुबन्तं सुबन्तम् अतः अनेन सूत्रेण तस्य पदसंज्ञा भवति माने सुप्तिङन्तपदम् एकानि नामकरणमस्ति समस्ति किचु प्रथमा भक्तौ सुबन्तं तिङन्तं च पदसंज्ञकौ भवतः अस्मिन् अर्थे एकानि लगा अस्ति सुप्तिङन्तं पदं जाशसे सुप् अथवा जाशसे तिङ् यर्नाम् करण হচ্ছে পদম सीटेट পদ মানে রামহ রাম যোগ সু সু সু সুপ প্রত্যয় সুপ প্রত্যয়asti তাহলে রামহ এশেশে সু প্রত্যয়ে রয়ছে সে জন্য সুবন্তম সে জন্য এখানে পদম পদসংজ্ঞা নামকরণ নামকরণ গিম পদম এটা পদ এর পদসংজ্ঞা হতে রামহ যোগ সুরামহ পুনঃ ওয়াদ তি वदति एखाने ति मनि तिङ् वदति इत्यस्य अन्ते ति इति तिङ् प्रत्ययः अस्ति तिङ् अन्ते यस्य सः तिङन्तं तिङन्तम् अतः अनेन सूत्रेण तस्य पदसंज्ञा भवति प वद् अति एखाने ति इति तिङ् इति तिङ्संज्ञकः सेजन्ये वदति शेषे তিং রয়েছে বলে এর পদসংজ্ঞা হয় পদসংজ্ঞা হয় মানে এখানে বদতি উপদ রামः উপদ কেন সূত্রেণ সুপ্তিঙ্গন্तं পদম এখানে প্রথমা বিভক্তি সুপ্তিঙ্গন্तं প্রথমা বিভক্তৌ পদম প্রথমা বিভক্তৌ সমস্ত কিছু প্রথমা বিভক্তৌ বলে নামকরণ নামকরণম এখানে না আদেশ না আগম न आदेश না আগম এটা নামকরণ হ্যাঁ ওকে তাহলে এখানে হ্যাঁ বলো স্যার বদতি যেটা বললেন বদ আতি এই উদাহরণটা আরেকবার বলবেন বদতি হ্যাঁ আর একবার আমি বলবো কিন্তু বুঝেছো যে তিনটে উদাহরণ আমি দিয়েছি আদেশ আগম আর নামকরণ প্রথম তিনটে অর্থ বুঝেছ হ্যাঁ স্যার বুঝেছি কিন্তু এই জায়গাটা বুঝতে পারছি না যে বদ অতি তিন পড়তে মানে তিন বুঝেছি তারপরে অন্তে যশ স তিন অন্তং তিন সূত্র তস্য পদ সংজ্ঞা হতে এই জায়গাটা একটু আমাকে বলুন না এটা আমি এটা এখানে তিপ্তাস तिप्तस्झि इत्यादयः तत्र अष्टादश तिङ्प्रतयाः सन्ति अष्टादश अठारो तिङ्प्रत्यय রয়েছে জানো হ্যাঁ। শুনেছ ওকে তো এখানে ওয়াদ আতি এখানে শেষে টি তিপ্তাস জি তিপ্তাস জি ইত্যাদি তিং প্রত্যয়াহ সন্তি ইত্যাদি তিং রয়েছে তো এখানে টি এর মধ্যে অন্যতম টি তো ওয়াদাতি শেষে তিং রয়েছে সেই জন্যে সুপ্তিঙ্গান্তম পদম এটি সূত্র সূত্র দ্বারা পদসংজ্ঞা হবে কার পদসংজ্ঞা ওয়াদাতি পদসংজ্ঞা পদসংজ্ঞা হবে কেননা শেষে তিং প্রত্যয় রয়েছে তি আর রামাহা শেষে সু রয়েছে সেই জন্যে ওখানেও এরকম আছে নামকরণ হবে নামকরণ কি নাম পদ পদ নাম হ্যাঁ যে কোনো অন্য জিজ্ঞেস হ্যালো হ্যাঁ বলো হ্যালো দেবাশিস ভাই বলো হ্যাঁ উদাহরণ দিলেন বদতি হ্যাঁ, যেটা আর টপ জি এটার একটা উদাহরণ একটু যদি দেন হ্যাঁ, আবার আবার বলো যে টি টপ জি এটা যে বললেন হ্যাঁ এইগুলো এক একটা করে তিগন্ত পদ সি সি এর উদাহরণ যদি বদতি হয় টপ এদের মধ্যে একটা উদাহরণ আচ্ছা আচ্ছা আচ্ছা তো ওয়দতি ওয়দতাহ ওয়দಂತಿ ওয়দতি ওয়দতাহ এক একবচন হবে ওয়দতি দুইবচন হবে ওয়দতাহ আর বহুবচনে ওয়দନ୍ତି তাহলে তিদ্ দশ তিদ্ দশ জি তাস হবে ওয়াদযোগহ ওয়দযুক্তো আর যুক্তো তাস ওয়াদ আতা আমাদের মানে আমরা যেটা পড়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটা মূল কিন্তু নয় হ্যাঁ, মূল মূল মূল আমি বলছি মূল <laughs> মূল মূল প্রত্যয় হচ্ছে জি আচ্ছা মানে টিপ থেকে টি আসছে তাস থেকে কি বলেছ আহা কি বুঝেছি আমরা তোমরা কি শিখেছ তিতাস আন্তি তিতাস আন্তি তো হ্যাঁ আন্তি হ্যাঁ, তো হ্যাঁ। এ সমস্ত কিছু থেকে এসেছে টিপ থেকে টি তস থেকে তাহা আর ঝি হ্যাঁ। থেকে আন্তি ঝি এখানে অন্তাদেশ হয় জি আমরা পরে গিয়ে আমরা সমস্ত কিছু এটা আমরা দেখব জি প্রত্যয় জকার জকারের স্থানে অন্তাদেশ হয় তো সেজন অন্য যুক্ত ই অন্তি এই সমস্ত কিছু তৈরি হয় আচ্ছা। হ্যাঁ কিন্তু মানে সেটা শুধু লট লট লকারে শুধু লটি লট লকার মানে টিপদাসটি মানে কেমন করে কেননা এই টিপদাসটি সব মানে লোকার লোকার দশটি লোকার রয়েছে তো লোকার দশটি আছে তো সেই জন্য লোট লোট লোট ও টিপটাসটি থেকে লট ও টিপটাসটি থেকে লং ও টিপটাসটি দশটি লোকার সব লোকার টিপটাসটি থেকে আসছে তো লাটি হবে টিপ থেকে টি হবে কিন্তু লোট লোটি লোটি টিপ থেকে টু আসবে ওটা টু হ্যাঁ বুঝতে পেরেছ তো টিপটাষ্টি সবার দশ লোকারে সবার মূল হচ্ছে টিপটাষ্টি ইত্যাদি অষ্টা অষ্টাদশ রয়েছে হ্যাঁ ঠিক আছে তো যেমন আমি বলছি অষ্টাদশ তিন প্রত্যয় হচ্ছে টিপটাস অষ্টাদশ তো এই জন্য সূত্রগুলো রয়েছে থিপ থেকে লটি টি থিপ থেকে লটি তু থিপ থেকে লঙি হবে অগচ্ছত আর বিধিলিঙ্গি বিধিলিঙ্গি টেপ থেকে ইট ইট এসে যাচ্ছে ইট মানে ওয়াদা ওয়াদা সংযুক্ত ইট আর এখানে গুণ সন্ধি হবে ওয়াদেট তো সেরকম মূল মূল থিং প্রত্যয় এই সমস্ত কিছু এসে যাবে পরে গিয়ে এসে যাবে আমরা করবো ওকে ঠিক আছে তাহলে সপ্তম অন্তম বা নামক ন प्रथमा विभक्ति 제 কোন সূত্র তে प्रथमा विभक्ति হলে তিন তে অর্থ রয়েছে আদেশ আগম নামকরণ হ্যাঁ আর সপ্তমই ব্যক্তি সপ্তমী विभक्ति না সপ্তমী विभक्ति সাধারণত বালকহ গৃহেasti গৃহে সপ্তমই অধিকরণ অর্থে কিন্তু এখানে সপ্তমী विभक्ति মানে পূর্ব কার্য पूर्वकार्यं सूत्रे यस्य वर्णस्य सप्तमी सप्तमीभक्ति भवति सः निर् निर्दिष्टात् कार्यात् परं स्थितः इत्यर्थः नाम निर्दिष्टं कार्यं तस्मात् पूर्वमस्ति हम्म। एखाने इको यनचि इकः स्थाने यण् आदेशः भवति अचि परे एकः षष्ट्यन्तं यन् प्रथमान्तम् এখন পর্যন্ত पर्यन्तम् দেখেছিলাম ষষ্ঠী षष्टिमानिकी यन् ইয়ান प्रथमानिकी किन्तु अचि सप्तमी इकः यन् अचि सत् संहितायां तर्हि अचि सत्मि जमन् भवत् शब्दः भवति जे कोनो हलन्त् शब्द साधारण हलन्त् शब्देर् शेषे ई रोचे भवति एकानि अचि तो ए अचि सप्तमी माने माने कि एकानि देखो जे यदि अपि यदि अपि एको यन् अचि अचि माने अकार यदि अपि এই যে আকার যদি আপি আপি শব্দটির প্রথম বর্ণ হচ্ছে আ এটা আচ প্রত্যাহারের মধ্যে রয়েছে আর আছি সপ্তমী বলে এই যে কাজ কাজ কাজটি কি কাজটি মানে এই যে ইকার যদি শেষে যেটা ইকার ই লঘু ইকারের জায়গায় ইয়া এসে যাচ্ছে সে সেই রকম কাজ পরিবর্তন এই পরিবর্তনের কাজ সেটা সেটা কোথায় হচ্ছে কোথায় আছি পরে আছি সপ্তমী বলে আছি সপ্তমী মানে পূর্ব কাজ পূর্ব কার্য মানে এই যে ই জায়গায় ইয়া হচ্ছে সে সে পরিবর্তন কিন্তু হচ্ছে আপি শব্দটির যে আরম্ভে আকার রয়েছে আকারের আগে হকারের আগে ঠিক আগে হচ্ছে সপ্তমী এর অর্থ অর্থটি বুঝেছ হ্যাঁ দেবাশীর বা স্পষ্ট হবে ওকে আর দীপায়নী কিছু বুঝেছ গরিবন কিছু বুঝেছ নিজে কিছু বলো সপ্তমী মানে কি যদি যদি এরপর আছে তারপর সেটা যখন যদ্যপি হচ্ছে এই যে যে বর্ণটা রয়েছে সেটা পরে অকারের সঙ্গে মিলিত হচ্ছে যখন একটা সন্ধি ঘটছে তখন প্রথম ইকার যে আছে সেই প্রত্যাহারের অন্তর্গত প্রত্যাহারের অন্তর্গত হওয়ার ফলে এবং তারপরে তোমার তোমার একো হচ্ছে এই প্রতিধ্বনি একো হচ্ছে তুমি তুমি স্পিকার নয় নয় কিন্তু না প্রত্যাহার এই প্রত্যাহারের অন্তর্গত অ এই জায়গায় প্রত্যাহারের ঘটছে

यदि अपि यदि अपि এখানে अपि হ্যাঁ আপি আপি শব্দটির আগে অ আছে অ প্রত্যাহারে রয়েছে আছি সপ্তমী বলে এই কাজ মানে ই যদি এর ই স্থানে ইয়া আদেশ হচ্ছে এটা ঠিক আগে হবে মানে আপি শব্দটি ঠিক আগে অতি এর যেটা আরম্ভে অ এর কিন্তু ঠিক আগে হবে এই সপ্তমী গরিবন বুঝেছ ওকে স্পষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে অ যেটা আছে তার আগে যে ই বর্ণটা রয়েছে মানে ঠিক আগে মানে এক কিলো আগে নয় একশো ফিট মানে আগে নয় একদম আগে ঠিক আছে তো মানে অনেক আগে মানে যেমন আমি বলছি যে যদি যদি যদি কোন আছে অ আছে দ আছে ই আছে যদি কিন্তু শুধু ঠিক আগে মানে শুধু ইকা ঠিক আগে ডকা তো দুটো বর্ণ আগে তিনটে বর্ণ আগে হচ্ছে চার চার বর্ণ আগে হচ্ছে ইয়া কিন্তু অসমাপ্তি কিছু ওখানে স্থানে হবে না শুধু এটা যেটা ঠিক আগে হবে ঠিক আগে মানে সেটা শুধু ই ঠিক আগে বুঝেছ হ্যাঁ ওকে আর আমাদের সময় হয়ে গেছে কিন্তু যদি যদি ষষ্ঠী ষষ্ঠী প্রথমা আর সপ্তমী বুঝেছ সেটা অনেক কাজ হয়ে গেছে আজ ষষ্ঠী প্রথমা আর সপ্তমী হ্যাঁ সেটা মানে যে কোনো সূত্র পরে গিয়ে যে কোনো সূত্র আমরা দেখব ও সূত্র মাঝে যেখানে সপ্তমী আছে যেখানে প্রথমা আছে যে সেখানে ষষ্ঠী মানে স্থানে প্রথমা মানে আদেশ আগম নামকরণ আর সপ্তমী মানে পূর্বকারী কার্য আচ্ছা। দীপায়নি কিছু বুঝেছ দীপায়নি বোন হ্যাঁ ওকে আমি আশা করি সবাই কিছু দেবাশিস ভাই ভালোভাবে বুঝেছে আর সবাই কিছু কিছু বুঝেছে আমি আশা করি আর সবাই আমি রেকর্ডিং করেছি সবাই শুনো সবাই শোনো কি কি আমরা বলেছি আজ আর আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আমরা করব পঞ্চমী বিভক্তি তারপরে তৃতীয় বিভক্তি আর তারপরে শেষে व्याख्या পরে যেটা ব্যাখ্যানস্য আকৃতি যে কোনো সূত্রে কীরকম ক্রম হয় হ্যাঁ ওকে খুবই ভালো হয়েছে তাহলে দেবশিস পায় আমি খুবই খুশি তুমি এসেছো আর আগামী আগামী সপ্তাহে অবশ্যই আসবে হ্যাঁ, ওকে হ্যাঁ বলো বলো বলো স্যার শুনছি বলো হ্যালো স্যার বলছি যে প্রথম দিকে এগুলো তো বুঝতে পারলাম না তাহলে কোটা কি মানে আগামী সপ্তাহে একবার রিপিট করবেন হ্যাঁ কিন্তু এই আমি রেকর্ডিং করেছি হ্যাঁ তো তোমার গৃহপাঠ হোমওয়ার্ক গৃহপাঠ হবে এই রেকর্ডিং তুমি শুনো আচ্ছা। হ্যাঁ মানে রেকর্ডিং আমি এই এই আজকের যে ক্লাস হলো রেকর্ডিং হলো সেটা তুমি আর যদি তখনও জিজ্ঞেস রয়েছে তখন আমরা হ্যাঁ অবশ্যই বলতে পারি কিন্তু এই পার্টটি শুনো এই পার্টটিটা হলো রেকর্ডিং আমি দিচ্ছি হ্যাঁ অবশ্যই শুনবে শুনবে আচ্ছা। হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে হ্যাঁ? আচ্ছা। ভালো থাকো হ্যাঁ, আগামী সপ্তাহে দেখা হবে নমস্কার বলছি যে রেকর্ডিংটা তো শুনলাম শুনে যদি কোনো কোনো জায়গায় বুঝতে না পারি তাহলে আগামী সপ্তাহে আপনাকে না হয় বলবো হ্যাঁ ঠিক ঠিক ঠিক অবশ্যই হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে নমস্কার নমস্কার